মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে যেন বাংলাদেশের রক্ত রাঙা চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে যেই দেশের বাঁকে বাঁকে নদীর কলতা চারিদিক চোখ ধাঁধানো সবুজের বান যে দেশের বাঁকে বাঁকে নদীর কলতান চারিদিকে চোখ ধাঁধানো সবুজের বান পাহাড়গুলি সেই সবুজে গহনা পরেছে যেন গহনা পরেছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে আমার দেশের মতো দেশটি আর কোথাও নাই তাই তো প্রাণ খুলে আজ দেশের গান গাই আমার দেশের যে দেশের গুণ গাহিতে কণ্ঠ মেতেছে যেন কণ্ঠ মেতেছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে যেন বাংলাদেশের রক্ত রাঙা চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূর্ব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে লাখ শহীদের রক্তে কেনা আমার দেশের মাটি আমার কাছে মাটি যে সোনার চেয়েও খাটি লাখ শহীদের রক্ত কেনা আমার দেশের মাটি আমার কাছে মাটি যে সোনার চেয়েও খাটি কত আউলিয়াদের এই মাটিতে কদম পড়েছে কত কদম পড়েছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে বিশ্ব মাঝে দেশটি যেন খোদার সেরা দান সে গাইতে হবে তারি গুণগান বিশ্ব মাঝে দেশটি যেন খোদার সেরা দান সে গাইতে হবে তারি গুণগান যে খোদাই দেশটি মোদের ভাগ্যে লিখেছে মোদের ভাগ্যে লিখেছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে যেন বাংলাদেশের রক্ত রাঙা চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে যেন বাংলাদেশের রক্ত রাঙা চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে যেন বাংলাদেশের রক্ত রাঙা চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে যেন চিত্র এঁকেছে www.onibus.in